আমরা পাখি প্রভাত রবির ডাকে ভাঙে মোদের আমরা মুজাহি সাতটি শিখের পাখি প্রভাত রবির ডাকে ভাঙে মোদের নীল আমরা মুজাহিদ শক্তি শিখের পাখি প্রভাত রবি ডাকে ভাঙে মলিনী দিন পেরিয়ে যায় বছর পেরিয়ে যায় চলে যায় কত যুগ অশ্বকুরের ধ্বনি সোনার আশায় হাকার করে বুক দিন পেরিয়ে যায় বছর পেরিয়ে যায় চলে যায় কত দূর অশ্বকুরের ধ্বনি সোনার আশায় ঢাকার তবু মোরা দূর যায় মানি কুপরা যায় রবের শকর সদা তুষির দিন কায়েমের রথে যোদ্ধা মোরা সর্বকালের সেরা আমরা মোজাই সাতটি শিখের পাখে প্রভাত রবি ডাকে ভাঙে মোদের আমরা মোজাই সাতটি শিখের পাখি প্রভাত রবি ডাকে ভাঙে মোদের দুই পাটি কম্বলে থালা বাটে সম্বলে যুগ যুগ ধরে করে দিন পা তাকবীর ধ্বনি দিয়ে দিলের মাঝেতে করি ইমানে শক্তির সঞ্চার দুই পাটি কম্বলে থালা বাটি সম্বলে যুগ যুগ ধরে করি দিন পা তাকবীর ধ্বনি দিয়ে দিলের মাঝেতে করি ইমানে শক্তির সঞ্চার তাই মোরা দূর যায় মানি না কুপরাজয় আল্লাহ আকবারে মুখরিত শহীদ পেয়ালার প্রার্থী মোরা গরাদের ভয় নয় ভীত আমরা মুজাই সাতটি শিখের পাখি প্রভাত রবির